وبركاته আলাইকুম لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى আলহি ও আসহাবিহি أما بعد সম্মানিত দর্শকবৃন্দ পৃথিবীর যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই বিরচিত কিতাব বয়ান ও আকিদা তাহলে সুন্নাউল জামা এই কিতাবটির বিভিন্ন অংশের ব্যাখ্যা করছিলাম এবং বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম দর্শকবৃন্দ আমরা এই কিতাবটির একটা অংশে এসেছি যেখানে তিনি আলোচনা করছিলেন তাহিদুল লোহিয়া সম্পর্কে যে লা ইলাহ গাইরু তিনি বলছেন আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এর আগে তিনি আল্লাহ তালার রুবুবিয়া সম্পর্কে আলোচনা করেছিলেন এখানে এর পরে এসে তিনি লা ইলাহ গাইরুহু একথাটি কথাটি বলেছেন কেন কারণ রুবুপিয়ার দাবি হচ্ছে যে আল্লাহ তাল্লাহকে একমাত্র ইলাহ মানতে হবে আর কারো ইলাহ আর কাউকে আর কাউকে ইলাহ মানা যাবে না অর্থাৎ যদি আল্লাহকে রব মেনে থাকেন তিনি তাকে প্রতিপালক মেনে থাকেন স্রষ্টা মেনে থাকেন এবং তিনি আপনাকে জীবন দিয়েছেন জীবন দিয়েছেন এবং তাকে তিনি মৃত্যু দিবেন এটা আপনার আপনার মনের ভিতরে ইমান বা বদ্ধ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে তাহলে অবশ্যই আবাদত তাঁরই করবেন আর কারো আবাদ করবেন না কোরআন কারিমে আল্লাহ তালা এই জিনিসটা বারবার উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আম্মান খালাকাসমাওয়াত আল্লাহ তালা বলছেন আম্মান খালাকাসমাওয়াত যে সত্তা আসমান জমি সৃষ্টি করেছে ও আনজা আলাকুমিনাসমা ইমা আন তোমাদের জন্য আকাশ থেকে পানি নাজিল করেছে বৃষ্টি নাজিল করেছে বৃষ্টি বাড়ি বর্ষণ করেছে আম্বাত নাবি হাদায় কাদা তাবাহা সে পানি দিয়ে তিনি এমন সুন্দর চিত্তাকর্ষক বাগান তিনি বের করে নিয়েছেন তোমাদের জন্য মা কান আলা তুমি তু সাজারাহা কখনো তোমরা ইচ্ছা করলে সে সমস্ত গাছ গাছ থেকে সে সমস্ত সেই মাটি থেকে গাছ তোমরা বের করে আনতে পারতে না এই গাছ বের করে আনছেন আল্লাহ তালা সৃষ্টিকার আল্লাহ সমস্ত সৃষ্টি গাছ বলেন মাছ বলেন মানুষ বলেন জিন বলেন ফেরিস্তা বলেন নবীদের বলেন সমস্ত সৃষ্টিকার আল্লাহ তালা এই পাহাড় পর্বত এই তারপরে আকাশের যত তারকা আছে নিহারিকা আছে যত কিছু আছে যত গ্রহ উপগ্রহ আছে সব সৃষ্টিকার মহান আল্লাহ তালার তিনি সৃষ্টি করেছেন এসব কিছু এরপর আল্লাহ তালা বলছেন আ হুম্মা আল্লাহ আ হুম্মা আল্লাহ তাহলে কি আল্লাহর সাথে আর কোনো ইলা আছে এটা কিন্তু উদ্দেশ্য এই অর্থটা কিন্তু এইভাবে হবে না অর্থ হবে এটা আ হুম্মা আল্লাহ ফায়াজ আলিকা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ কি এই কাজটি করতে পেরেছে অর্থাৎ আল্লাহর সাথে কি আর কোনো আছে যে কাজটি করেছে অর্থাৎ এই যে আসমান জমিন এই যে বৃষ্টি দেয়া জমিন থেকে ঘাস বের করা বা খাবার বের করা বা পাহাড় তৈরি করা পাহাড় প্যারেকের মতো বসিয়ে দেয়া আকাশ সূর্যকে তার স্থানে বসিয়ে দেয়া চন্দ্রকে তার স্থানে রাখা কক্ষপথে ঘুরে বেড়ানো এসব যে কর্মকাণ্ড চলছে নিয়মিত নিয়ত চলে যাচ্ছে এবং কোনো কিছু পরিবর্তন কোন লীলা দেখছি না আমরা তার একটা নিয়ম মেনে চলতেছে সবকিছু এই যে নিয়ম মান মেনে চলার এই যে নিয়ম জিনিসটা প্রতিষ্ঠা করেছেন এমন কেউ আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাকিতা করেছে বা হুম ইয়াদুলুন বলো তারা শিরিক করছে তারা শিরিক করছে কেন যে এই কাজটি তাদের উচিত হয়নি তারা ভালো করে জানে যে আল্লাহ ব্যতীত আর কেউ এই জিনিসগুলি করেনি এইগুলো একমাত্র আল্লাহই করেছে যদি আল্লাহ করে থাকে তো তোমরা কেন শিরিক করছো এটা হচ্ছে হাতের দাবি অর্থাৎ যদি আল্লাহ করে থাকে আল্লাহ তালা সৃষ্টি করে আসমান জমিন সৃষ্টি করে থাকে আল্লাহ তালা পানি আকাশ থেকে পানি দিয়ে থাকেন আল্লাহ তার সেখানে বাগান তৈরি করেছেন ক্ষেত খামার বের করে দিয়েছেন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আপনার প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিয়েছেন তিনি এবং কি পাহাড় পর্বত দিয়ে জমিনকে যেন এদিক সেদিকে নড়াচড়া না করে তেমি দেবিকুম জমিন যেন নড়াচড়া না হয় সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন আকাশে তারকা দিয়েছেন আলোকিত করে সূর্য দিয়েছেন দুনিয়ার মানুষকে তাপ দেওয়ার জন্য চাঁদ দিয়েছেন দীপ্তি আলোক আলোকময় করার জন্য রাতের অন্ধকারকে সব তিনি করেছেন আর কোনো আর কোনো সত্তা সেটা করতে পারেনি করবেও না তোমার দাবিও করো না যা কেউ করেছে তাহলে তোমরা কেন তোমরা শিরিক করছো আল্লাহরই একমাত্র আল্লাহরই ইবাদত করো এটাই হচ্ছে এটার ইস্তেলজারাত ইস্তেলজাম কোরআনে করিমে এই ইস্তেলজাম বা এই দাবি রবুয়েতের দাবি যে উলহিয়াত একমাত্র এবার তারে করতে হবে বারবার আল্লাহ তালা সেটা ঘোষণা করেছেন বহু জায়গাতে সেটা নিয়ে এসেছেন এই জন্য আল্লাহ তালা কোনো আয়তে বলেছেন আ ইন্নকুম আন্নামা আল্লাহ তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহর সাথে আর কোনো ইলা আছে হে নবী আপনি বলেন আমি সে কিন্তু সাক্ষ্য দেই না তোমরা সাক্ষ্য দিতে পারো ভুল করতে পারো অন্যায় করতে পারো কিন্তু আমি এই কাজটি করতে পারি না কারণ আমার আল্লাহ একজন তাই নিবে তার কারো আবাদত আমি করতে পারবো না তিনি আমার এবাদত পাওয়া পাওয়ার যোগ্য তারই আমি এবাদত করি এবং আমার সাথে যারা আছেন আমার সাথে সাহাবাই কেরাম তারাও একমাত্র আল্লাহরই আবাদত করে আল্লাহ তালাই সবকিছু সৃষ্টি করেছেন তারাও স্বীকৃতি দেয় সৃষ্টি আল্লাহর এবাদত পাবেন তিনি তিনি আমাদের সবকিছু দেখাশোনা করেন তিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করেন আবাদত তিনিই পাবেন আর কেউ আবাদত পাবে না এই জন্য তারা কখনো কিন্তু বলে নাই যে তারা কিন্তু মুখে কখনো বলতো না যে এই বাইরে যত সৃষ্টি আছে এগুলো অন্য কেউ করেছে তারা বলতো না সবসময় তারা কিন্তু আল্লাহর জন্য স্বীকৃতি দিত কিন্তু সাথে তারা শিরিক করত এই একটি একটি কথাই কিন্তু তাদের সমস্ত কর্মকাণ্ড যে বাতিল সেটা প্রমাণ করে তারা নিজেরাই বুঝতে চেষ্টা করতো অনেক সময় যে আমাদের সবকিছু বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের যে পূর্বতন তাদের পূর্ববর্তী যে পূর্ববর্তী পিতা মাতারা যা করে গেছে বের বেরোতে পারছিল না তারা কিন্তু তারা বুঝতে পারছে এটা হক কিন্তু তারা বেরোতে পারছিল না তারা নিতে হয়ে তারা বলতো আজাল আলিহাতে ইলাহ ওয়াহেদা ইন্নাহাজা আশ্চর্যের বিষয়ে সমস্ত ইলাকে এক ইলা বানিয়ে দিল তো এটা তো বড় আশ্চর্য জিনিস অর্থাৎ তার কাছে আশ্চর্য লাগতো যে হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে যে আল্লাহ সব সৃষ্টি করেছেন কিন্তু আমাদের ইলাগুলি কই যাবে কোথায় যাবে এদেরকে এদের কি করব আমরা মানে তারা মনে হচ্ছে যে এই ইলাগুলি ছাড়তে তাদের অন্তর ফেটে যাচ্ছিল কারণ অনেকদিন থেকে অভ্যাস পরিণত হয়েছে আবাদত করা জন্য তারা সেই ইলাগুলো ছাড়তে পারছিল না নতুবা তারা কখনো বলতো না যে জমিন বা আসমান বা সূর্য চন্দ্র বা মানুষ বা সবকিছু এরা আল্লাহ আল্লাহ তার কেউ সৃষ্টি করেছে এটা তারা কখনো বলতো না আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন যে যদি তাদেরকে জিজ্ঞাসা করো আম্মান জাল আর্দা কারারান ওজা আল্লাহ খিলাল আনহারান ওজা আল্লাহ লাহা রাওয়াসিয়া ওজা আল্লাহ বাইনাল বাহরেন হাজিজা কে এই কাজটি করেছে কে জমিনকে সুস্থির করেছে কেন জমিন এদিক সেদিক নড়াচড়া করে না মানুষ যদি কোনো নড়াচড়া করতে কি হতো একটু চিন্তা করে দেখেন জমিন যদি কোনো শুধু বাঁকা আঁকা বাঁকা হতো আপনার আমরা মাঝে মধ্যে দুই একবার ভূমিকম্প আসে এতেই পাগল হয়ে যায় যে কখন না বড় ধরনের ভূমিকম্প আসে রিক্টার স্কেলে সাত চলে আসলে কখন শেষ হয়ে যাবে ব্রাকা শহর এই জন্য অনেকেই কান্নাকাটি করে থাকেন কিন্তু আল্লাহ তালা এটাকে সুস্থির করেছেন একটু এই ন্যামতটা আপনি কেন স্বীকার করছেন না যে যিনি এই এই জমিনটাকে সুস্থির করে দিয়েছেন এবং যিনি এর মধ্যে নাহার প্রবাহিত করেছেন একটা নদী প্রবাহিত বহু নদী তিনি চালিয়ে দিয়েছেন কেন আপনার নাহার না থাকলে পুরো মরুভূমি হয়ে যেত নদী নালা না থাকলে মরুভূমি হয়েছে সেখানে আপনি কখনো চলাফেরা করতে পারতেন না আপনার জীবন অতিষ্ঠ হয়ে যেত খাবার হতো না জমিনে কোনো ফল হতো না এবং সেখানে আর্দ্রতা না থাকলে শুষ্ক শুকিয়ে মরে যেতেন আপনি এ সবই কিন্তু আল্লাহ তালা আপনার জন্য করে দিয়েছেন জমিনের মাঝখান এই জমিনের ভিতর দিয়া নদীগুলো প্রবাহিত করে দিয়েছেন আবার বলেছেন জাহালাহারা ওয়াসিয়া সাথে সাথে তিনি পাহাড় পর্বত গেঁথে দিয়েছেন কোরআন কারিমা আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন যে পাহাড়গুলো দিয়েছেন কি জন্য দেবে কম তোমাদের এই জন্য তোমাদের নিয়ে যেন সুস্থির থাকে এদিক সেদিক বাঁকা না হয়ে যায় আবার বলেছেন কোরআনে কারিম আল্লাহ তালা যে জমিনগুলোকে আল্লাহ তালা প্যারেগের মতো গেঁথে দিয়েছেন জমিনগুলোকে কেন যাতে জমিন জমিন পাহাড়গুলো প্যারেগের মতো গেঁথে দিয়েছেন জমিন যেন ঠিক থাকে জমিন যেন নড়াচড়া না করে আল্লাহ তালা এরপর বলছেন ওজাল আব্বাইন বাহরাইন হাজিজা আর দুই দুই সমুদ্রের মাঝখানে তিনি একটা পর্দা দিয়েছেন কেমন পর্দা দিয়েছেন যেই পর্দা মানুষ কখনো দেখতে পায় না কিন্তু বাস্তবে দেখতে চোখে দেখতে পায় কিন্তু তারা পর্দা দেখতে পায় না পর্দাটা উপলব্ধি করতে পারে কিরকম দুইটি নদী পাশাপাশি যাচ্ছে একই দুইটি দুইটি অংশ যাচ্ছে একই নদী দুইটি অংশ এক অংশের পানি গোলা আর এক অংশের পানি স্বচ্ছ এরকম বহু জায়গায় দেখা যায় বহু জায়গাতে আছে আমাদের দেশে বাংলাদেশেও আছে পৃথিবীর বিভিন্ন দেশেও আছে যে নদী যাচ্ছে পাশাপাশি দেখবেন যে এক অংশ গোলা পানি এক অংশ স্বচ্ছ পানি এই এটা একটা অংশ আল্লাহ তালা কোরআন কারিম বলে দিয়েছেন লাইয়াবগিয়ান একটা একটাকে একটা এই সীমানাকে রক্ষা করে চলেছে একটা একটাকে সীমা নষ্ট করছে না অর্থাৎ তাদের ভিন্ন তাদের গতি ঠিক আছে গতি ঠিক রেখে চলতেছে এই যে জিনিসটা কেউ বলে না যে কাজটা বলে আমি করেছি কেউ দাবি করে না বা কোনো কেউ বলে না যে আমার অমুক পিসাব করেছেন বা অমুক আমার অমুক মূর্তি করেছেন বা অমুক আমার এই আসমান করেছে বা আমার এই জমিন করেছে অথবা আমার এই অলি সাহেব করেছে অথবা আমার এই নবী করেছে বা ফেরেস্তা করেছে এরকম বলে না সবাই মিলে এই কাজটি সম্পূর্ণ কার আল্লাহ রবুল ইজতের আল্লাহ তালা এটা দিয়েই বলেছেন যে যদি তাই হয়ে থাকে তোমরা দাবি করছো যে এগুলি আমার কাজ তাহলে তোমরা আমার ছাড়া অন্যের আবাদত কেন করো তাহলে বোঝা যাচ্ছে যে তাহিদুর রুবিয়া যদি হয়ে থাকে প্রতিষ্ঠা যদি মেনে থাকো যে আমার কাজ আর কেউ করতে পারেনি দুনিয়াতে সৃষ্টিতে সব জায়গাতে আমার কাজ তুমি চোখের সামনে দেখতে পাও তুমি দেখতে পাও পাহাড় পর্বত তুমি দেখতে পাও আসমান জমিন তুমি দেখতে পাও সূর্য চাঁদ তুমি দেখতে পাও আকাশের গ্রহ নক্ষত্র সবগুলো তার নিয়ম মেনে চলছে সবগুলো নিয়মিত নিয়ত চলে আছে তাদের কক্ষপথে তুমি দেখতে পাচ্ছ তারপর তুমি কিভাবে আল্লাহর সাথে শিরিক করো তুমি অন্য এগুলি এগুলি যেগুলি তোমার চোখের সামনে পড়ছে হয়তো কেউ কোনো ভরং দেখিয়েছে কোনো ঢং দেখিয়েছে কোনো ভরং দেখিয়েছে কোনো সমস্যা তৈরি করেছে অথবা কেউ কিছু করেছে তুমি তার পিছিয়ে লেগে গেছো এবং মনে করছো সে বিরাট কিছু করতে পারে না সে কিছুই করতে পারে না সে কি করতে পারে সে তো নিজে করতে পারলে সে জীবিত থাকতো সে তো মরে গেছে সে তো কোনো সে তার অভাব বোধ আছে তার মধ্যে এরকম বহু জিনিস আগেও আসছে আগেও চলে গেছে যারা এরকম কাজগুলি করেছে যারা অনেক সময় যারা এরকম এই আবাদত করতো যাদেরকে যাদের আবাহত করছে তারা পরবর্তীতে থাকে নাই তারাও তো মারা গেছে তো বোঝা গেল এরা আসলে এরা এবাদত পাওয়ার যোগ্য নয় এবাদত পাওয়ার যোগ্য হচ্ছে ওই সত্তা যিনি এদেরকে এবং এই সমস্ত যে গ্রহ নক্ষত্র হইতে শুরু করে যত বড় বড় কিছু আছে যত বড় কিছু তোমাদের চোখের সামনে ধরা পড়ে তোমরা বড় মনে করো এসবগুলিকে যিনি সৃষ্টি করেছেন রব্বুল ইজত আল্লাহ রব্বুল ইজত তিনি শুধুমাত্র আবাদত পাওয়ার যোগ্য আর কেউ আবাদত পাওয়ার যোগ্য নয় এটাই হচ্ছে মূলত আবাদতের মূল কথা অর্থাৎ তাহিদুল এবাদা আল্লাহর জন্য এবাদতটা প্রতিষ্ঠা করতে হবে আর কারোর জন্য আবাদত করা যাবে না এটা হচ্ছে মূল কথা এটার মাধ্যমেই প্রমাণ করে যে যতই আমি তাহিদুর রুবিয়া প্রতিষ্ঠা আমার হয়ে থাকে সঠিক সঠিকভাবে আমি এটা দাবি হচ্ছে যে আবাদত আমি আল্লাহর জন্য করব আর কারো জন্য কোনো আবাদত আমি করব না কোরআনে কারিমে আল্লাহ তালা এই কথা বারবার বলেছেন কখনো বলেছেন যে হে ইমান হে মানুষ তোমরা জানো যে তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তালা সুতরাং তোমরা তারই আবাদত করো এবং কখনো তোমাদের পূর্ববর্তীয় সৃষ্টি করেছেন আল্লাহ তালা তুমি তারা তারা এবাদ করে যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো আবার সুরা আনামে বলেছেন আল্লাহ তালা কুল আরা ইন আখাজ আল্লাহ সামাকুম ও আবসহরাকুম ও খতম আলা কুলুবিকুম মান ইলাহন গারুল্লাহ আতিকুম বিহি হে নবী আপনি বলুন দেখো দেখো তোমরা আমাদেরকে জানা আমাকে জানাও আখবিরুনি আর তোমার তো এখানে আখবিরুনি হে নবী আপনি তাদেরকে বলেন যে আখবিরুনি আমাদেরকে তোমরা জানাও ইন যদি আল্লাহ তোমাদের চোখ নিয়ে যান ও আবসারাকুম কান নিয়ে যান চোখ নিয়ে যান ও খাতামা আল্লাহ কুলুবিকুম অন্তর মধ্যে মোহর মেরে দেন মান ইলাহন গারুল্লাহিকুম ভিহি এমন কোন ইলাহ কি আছে যেগুলি আবার ফেরত দিবে কেউ কি বলতে পারবে যে একটা মানুষ যে আবার ফেরত দিবে আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কান চোখের আলো সোনার সবন্দি নষ্ট করে দিয়েছেন আর দিবে ফেরত দিতে পারেন না দিবে না আবার কেউ চোখ নিয়ে গেছে চোখ ফেরত দিতে পারে না আবার কেউ অন্তর মোহর মেরে দিয়েছে সেটাও কেউ ফেরত দিতে পারবে না তাহলে বোঝা গেল যে একমাত্র আল্লাহ এগুলি করেন তো তোমরা অন্যের আবাদত কেন করবে অন্যের আবাদত করা তোমাদের জন্য কখনো তোমাদের জন্য তোমাদের জন্য ঠিক হবে না এটাই মূলত উদ্দেশ্য এটা এই জন্যই আল্লাহ তালা যুগে যুগে আল্লাহ তালা বিভিন্ন নবীর মাধ্যমে এই জিনিসটা তুলে ধরেছেন যে আবাদত তোমরা আমার করবে কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কারণ আমি তোমাদের সৃষ্টি করে তোমাদের রিজিক দিচ্ছি তোমাদের সব দিচ্ছি এটাই কিন্তু একজন দাওয়াত দাঁড়ির বা যিনি দাওয়াত দিবেন আল্লাহর পথে তার কাজ হবে এটাই এই জিনিসটা বারবার তুলে ধরা বারবার বলা যে যিনি সৃষ্টি করেছেন যিনি আমার সবকিছু দিচ্ছেন তার এবাদত করো তোমরা এইটা নয় যে সবসময় কেবল আল্লাহ তিনি আমার রবিটা প্রতিষ্ঠা করা এই কাজটি করত কারা এই জিনিসটা আমাদের জানা দরকার আমাদের মধ্যে যারা দাওয়াতের পথে কাজ করে এদের মধ্যে অনেকেই আছেন যেমন আশায়রা এবং মাতুরি দিয়া এবং তাদের সাথে মোর্তাজিলা এই গোষ্ঠীগুলো কখনো একমাত্র আল্লাহর এবাদ প্রতিষ্ঠার জন্য কোনো চেষ্টা করেনি তারা সবসময় চেষ্টা করেছে একটাই যে আল্লাহ আল্লাহ তালা অস্তিত্ব আল্লাহ তালা অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য তারা সমস্ত কর্মকাণ্ড প্রতিষ্ঠা তাদের সমস্ত কর্ম নিবেদিত ছিল তারা সবসময় আল্লাহ তালার অস্তিত্ব করার আল্লাহ তালা অস্তিত্ব আছে তিনি আমাদের তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবন দেন তিনি আমাদের মৃত্যু দেন তিনি আমাদের এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন অথচ এই জিনিসটা তা মানুষের অন্তরে প্রতিষ্ঠিত জিনিস এটাকে অস্বীকার করেনি কেউ অস্বীকার করেছে একমাত্র আল্লাহর আবাদত করতে এবং শুধুমাত্র আল্লাহর আবাদত করতে অথবা আল্লাহর আবাদ আল্লাহর আবাদত করতে অস্বীকার করেছে দুইটা হয়তো আবাদ করেই না কেউ অথবা কেউ করে তার সাথে অন্যকে মিশ্রণ করে নিয়ে অন্য আবাদত কিছু করে আল্লাহর আবাদত কিছু করে এরকম অবস্থা মানুষের মধ্যে পাওয়া যায় যে সবকিছু তাদের কাছে সহজ সহজিয়া ইয়ে হয়ে গেছে এরা মানে সব রকমের আবাদত তারা করতে রাজি আছে এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যায় আবার কেউ আছে কোনো অব্যাহত করে না এই ধরনের মানুষ দুনিয়াতে আছে কিন্তু আল্লাহকে রব মানে না এই জন্য রব মানে না বা আল্লাহকে স্রষ্টা একমাত্র স্রষ্টা মানে না এই ধরনের মানুষের অভাব আছে প্রচুর এদের খুব কম সংখ্যক মানুষ এটা মনে করে থাকে এরা নাস্তিক খুব কম সংখ্যক আল্লাহ তালা এদের জন্য ভিন্ন আয়াত নাজিল করেছেন কিন্তু ভিন্ন বা ভিন্ন কথাও সেভাবে আসছে বিভিন্ন বর্ণায় আসছে যে রসুল্লাহ সাল্লাম তাদের সামনে তুলে ধরেছেন বিভিন্ন দলিল তারা আবার ইসলাম গ্রহণ করেছে তো এইটা কম খুব কম সংখ্যার মধ্যে কম সংখ্যক লোকের মধ্যে কিন্তু যে জিনিসটা নিয়ে মানুষের মধ্যে বাড়াবাড়ি সেটা হচ্ছে যে তারা একমাত্র আল্লাহ আবাদ করেনি অথবা আল্লাহ আবাদ সাথে অন্য কাউকে শরিক করে নিয়ে আল্লাহ আবাদ চলে অন্য আবাদ চলে তাদের মধ্যে এটা এটাই হচ্ছে বর্তমান যুগে সব জায়গায় দেখা যায় এটা যে মানুষ আবাদত করে সাথে অন্য আল্লাহ আল্লাহ সাহা অন্য আবাদত করে অথবা আল্লাহ আবাদত করে না এমনি নিজে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আল্লাহকে রব মানে এই রহ বিষয়ে মানে শুধু রহ বিষয়ে মানে মুখে বলছে আসল রহ বিষয়ে মানে তার অন্তরে প্রতিষ্ঠিত হয়নি আহুল কালাম যারা যারা আশার এবং মাতুরিদি এবং যারা মহতাজিলা এদের সমস্যা হচ্ছে এটা তারা সবসময় আল্লাহ আল্লাহ রবিয়ত প্রতিষ্ঠার জন্য তাদের সারা জীবনে শ্রম ব্যয় করেছে যে আল্লাহ তালা একমাত্র রব এটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা একমাত্র রব এটা প্রতিষ্ঠিত হয়েই আছে আপনি আর কষ্ট করে প্রতিষ্ঠা করা লাগবে না কারণ মানুষের অন্তরের ভিতরে অন্তরের কন্ধরে লুকায়িত আছে যে আমার রব হচ্ছে আল্লাহ তালা আমি অবশ্যই সৃষ্ট আর যেহেতু আমি সৃষ্ট আমার একজন স্রষ্টা আছেন এটা অস্বীকার করার জন্য আর যেহেতু আমার আমার সবকিছু দেখাশোনা হচ্ছে আমার কেউ না কেউ দেখাশোনা করছেন যেহেতু পৃথিবী সুন্দরভাবে চলছে কেউ না কেউ পরিচালনা করছেন সুতরাং বোঝা গেল যে আপনি যে জিনিসটি বিশেষ করে মোতাজেলা আশায়রা এবং মাতুরি দিয়ে যে জিনিসটি খুব চেষ্টা করছেন সেটা হচ্ছে আল্লাহ একমাত্র অপদেষ্টা করতে এই কাজ কিন্তু নবী রাসুলদের কাজ নয় এই কাজ কিন্তু দাওয়াতের কাজ নয় এই কাজ প্রতিষ্ঠিত জিনিস নিয়ে শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া কিছুই নয় এই কাজটির মধ্যে তারা তাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছে কিন্তু এই কাজটি তারা ভুল কাজ করেছে কারণ হচ্ছে এই কাজটি তাহসিল হাসিল বলে আরবিতে যে হাসিল জিনিস যে আছে সেই জিনিস প্রতিষ্ঠার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ছি আপনার সামনে আছে প্রতিষ্ঠিত জিনিস নিয়ে আপনি যদি সারাদিন দলিল পেশ করেন তাহলে এটা হাস্যকর যুক্তি হবে গ্রহণযোগ্য কিছু হবে না এরা এই জন্য কখনো কখনো কোরআনে কারিম বিভিন্ন আয়াতকেও তারা তাদের দলিল হিসেবে গ্রহণ করেছে অথচ তাদের সেগুলি তাদের দলিল নয় তাদের মধ্যে কেউ কেউ দলিল নিয়েছে কোরআনে কারিম সুরা আম্বিয়ার বাইশ নম্বর আয়াত লাউকানা ফিহিমা হিমা আলিহাতুন ইল্লাহ আলাহ ফাসাদাতা একটু বোঝার বিষয় আছে আয়াতটি সম্পর্কে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি এই জন্য এটাকে তাদের নাম দিয়েছে দলিল উত্তামানর দলিল উত্তমানর তামানর অর্থ হচ্ছে এটা না হলে এটা হবে না এটা যেহেতু নয় এটাও ঠিক নয় কথাটা ঠিক আছে দলিল উত্তামানোর কিন্তু দলিল উত্তামানর এটা তারা মনে করছে যে রুবুবিয়া রব প্রতিষ্ঠার জন্য আসলে রব প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা সেটা বলেননি আয়াতে আসছে এটা ইলাহ প্রতিষ্ঠার জন্য যে ইলা যেহেতু এইটা নাই সেহেতু ইলা হিসেবে বেশি নেই রব নাই আল্লাহ একবারও বলেন আল্লাহ তালা বলেছেন এটা লাউকানা ফি হিমা আলি হাতুন ইফাসাদা যদি আসমান এবং জমিনে ফিহিমা অর্থ আসমান জমিনে যদি আসমান এবং জমিনে আলি হাতুন অনেক ইলাহ থাকতো আল্লাহ ব্যতীত তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত আসমান এবং জমিনে অনেক ইলাহ থাকতো এর অর্থ হচ্ছে আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত আরো যদি মাবুদ আরো পাওয়া যেত তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে অর্থ হচ্ছে পৃথিবীর অস্তিত্ব আসার পরে সেটা ধ্বংস হবে ধ্বংস হচ্ছে কি বর্তমানেও দেখা যায় ধ্বংস কেন হচ্ছে এই যে পৃথিবীর জায়গাতে নবী রাসুলগণ দাওয়াত দিয়েছেন সেখানে ধ্বংস হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন লুত আলাহিসামকে আইনি লুত আলাহিসাম জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তারপরে সোহাইব আলাহিসাম জাতিকে আলা ধ্বংস করেছেন হুদ আলাহিসাম জাতিকে আলা ধ্বংস করেছেন সালাহ আলাহিসাম জাতিকে আলা ধ্বংস করেছেন কি জন্য করেছেন কারণ তারা আল্লাহ ব্যতীত অনেক ইলাহ মেনেছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এটা প্রমাণ কারণ লাফাসাদ আতা অর্থ হল ফাসাদ হতো ফাসাদ হয়ে যেত দুনিয়াতে ফাসাদ তো আসছে ওদের মাধ্যমে আল্লাহ ব্যতীত নিরাবাদ করার মাধ্যমে পৃথিবীতে আজ যত ফেতনা ফাসাদ তৈরি হয়েছে শুধুই তো আল্লাহর আবাদত হতো এখানে ফেতনা ফাসাদ তৈরি হতো না কিন্তু আপনারা যারা হে আশারে ও দিয়া বা মোর্তাজারা তারা বলে থাকেন যে এখানে আল্লাহ তালা দলিলুত্তামান রব যদি আল্লাহ ব্যতীত অন্য কোন রব থাকলে পৃথিবী ধ্বংস হতো এটা ভুল কথা বলছেন কারণ রব যদি হতো রব তো তৈরি করবেন তো পৃথিবী যদি রব দুইটা থাকতো তাহলে দুনিয়া আসতোই না কারণ প্রথমেই বলতে একজন বলবো যে আমি তৈরি করতে চাচ্ছি আরেকজন বলতো বলতো যে আমি তৈরি করতে চাচ্ছি না তাহলে এটা আসতো না পৃথিবী দুনিয়াতে আসতো না পৃথিবী তৈরি হইতো না আসমান জমিন তৈরি হইতো না তো আল্লাহ তালা যেটা বলছেন যে আলিহা এটা বলে না আরবাব বলে নাই আরবাব বলে না রব যদি কোনো এখানে অনেক রব থাকতো এটা বলে নাই কারণ বলেছে এর অর্থ হচ্ছে যে পৃথিবীতে পৃথিবী আসমান জমিন তৈরি হওয়ার পরে এই জায়গাতে আর কোনো ইলার আবাদত করার অর্থই হচ্ছে দুনিয়াতে বিপর্যয় তৈরি করা এর অর্থ হচ্ছে এটা এই বিপর্যয় আমরা দেখি যুগে যুগে দেখেছি এখনো দেখছি যে পৃথিবীতে যত বিপর্যয়ের মূল হচ্ছে আল্লাহ ব্যতীত নিরাপদের মধ্যে মানুষ লিপ্ত হওয়া শিরিক করা কুফুরি করা বা নিফাকি করা আল্লাহ আল্লাহ ছাড়া অন্য অন্য দিকে যাওয়া মান আল্লাহর বান্দাদেরকে অন্য দিকে ডাইভার্ট করা এটা যত ফেতনার মূল যত সমস্যার মূল এর কারণেই ফেতনা তৈরি হচ্ছে পৃথিবীতে এটাই আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন এই আয়তে যে লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাহ ফাসাদা যদি এই আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত অন্য কারো এবার সেটা ফাসাদ হয়ে যাবে ফাতনা ফাসাদ তৈরি হয় সেই ফেতনা ফাসাদ শাস্তি কখনো আল্লাহ তালা নগদ দিয়ে দেন যেমন অন্য উম্মতে দিয়েছেন কখনো সেটা বাকি রাখেন যে উম্মতকে দিবেন পরবর্তীতে কখনো কখনো তিনি নজির দেখান কখনো কখনো তিনি কখনো শাস্তিও দেন যে বেশি বেশি না হয় যখন শিরকের আখড়া যখন বেশি তৈরি হয়ে যায় তখন তিনি শাস্তিও কখনো দিয়ে থাকেন তাহলে বোঝা গেল যে আয়াতের অর্থ কখনো যে রব বহু রব প্রতিষ্ঠা করা নয় বহু রব নাই এটা প্রতিষ্ঠা করা নয় বরং এ আয়াতের অর্থ হচ্ছে বহু ইলাহ করা যাবে না বহু ইলাহ শুদ্ধ নয় বহু ইলাহ যে দাবি করে থাকে এটা শুদ্ধ নয় এটা প্রতিষ্ঠা করা হচ্ছে আয়াতের দাবি আমার মনে হয় বিষয়টি আর একটু ক্লিয়ার করা দরকার ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে এ বিষয়ে আরো আলোচনা করবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু